আছে যে ছিল যার আছে সর্বশক্তি এগুলো ঈশ্বরের নাম ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয় আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র বোন প্রশ্ন করলেন উদ্ধৃতি দিলেন রেভেলেশন অধ্যায় এক অনুচ্ছেদটা বলেননি প্রথম বিশটি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ এগারো রেভেলেশন অধ্যায় এক অনুচ্ছেদ এগারো যেখানে যীশুখ্রিস্ট ভাইসাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা তাই আপনি বললেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা আমি প্রথম এবং আমি শেষ আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন দেখেন আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যিশু ভাই সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো বলেননি এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং ওমেগা এজন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বর আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে আপনি কি বলতে চান যীশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম না তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন অনেক নবী তার আগে এসেছেন সুতরাং অবশ্যই তিনি প্রথম না আবার শেষও না বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবেন এটা আছে গসপেল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে নিজে কিছু বলবে না সে যা শুনবে তোমাদের বলবে সে আমাকে সম্মানিত করবে তোমাদের আসার পথ দেখাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং ওমেগা দিয়ে এটা প্রথমে এবং শেষ বোঝায়নি আক্ষরিকভাবে কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ মুসাল্লাহিসাল্লামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো যীশুখ্রিস্টের সময়ে যীশুখ্রিস্ট ইসলামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা সেটা মানা বাধ্যতামূলক ছিল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা এটা প্রথম এবং শেষ এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই যদি লিটারেলি বলেন তিনি প্রথম এবং শেষ আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না অনেক মানুষের যীশু খ্রিস্ট ইসলামের আগে এসেছিল তার জন্ম হয়েছিল মায়ের পেটে আর অনেক মানুষই তার পরে এসেছিল এজন্য বোন আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই প্রশ্ন করুন আমার নাম সাহিল আমি একজন গ্রাফিক্স ডিজাইনার একজন কবি আপনার উপর শান্তি বর্ষিত হোক ডাক্তার জাকির আমি সব সময় বলতে চেয়েছি এটা আল্লাহর দয়ায় আজকে সুযোগ পেলাম আমি আপনাকে ভালোবাসি ডাক্তার জাকির আমি আপনাকে খুব ভালোবাসি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ। শান্তি বর্ষিত হোক ভাই আমিও আমিও আপনাকে ভালোবাসি ভাই ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই এত বিশাল জ্ঞানের জন্য আপনার লেকচার শুনলাম আমার বন্ধুর জন্য আমার বোন নাগমার জন্য আমার কিছুটা কনফিউশন ঈশ্বরের বাণীর মধ্যে আর যারা বিচারের দিনে বিশ্বাস করে যেমন একটা ছোট্ট প্রশ্ন আমরা বিশ্বাস করি মুসলিমদের মতো যে বিচারের দিনে মৃতকে জীবন দেওয়া হবে কিছু মুসলিম বিশ্বাস করেন যে কবরের জীবনের প্রথম রাতেই এটা করা হবে মানে মৃতকে জীবিত করা হবে আর আজাব হবে কবরে প্রশ্নোত্তর হবে তাই আমি বিষয়টি ভালোভাবে জানতে চাই ভাই প্রশ্ন করলেন যে অনেক মত পার্থক্য রয়েছে বিচারের দিনে কি জীবন দেয়া হবে বিচারের দিন কি পুনরুত্থাপন করা হবে নাকি এটা কবরে হবে ভাই যদি কবরের আজাবের ব্যাপারে বলা হাদিস পড়েন আর আল্লাহ কোরআনে বলেছেন সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো পঁচাশি যে প্রত্যেক প্রাণী মৃত্যুসাদ গ্রহণ করবে আর চূড়ান্ত প্রতিদান দেওয়া হবে বিচারের দিনে দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই না তবে চূড়ান্ত হিসাব কিতাব চূড়ান্ত ফয়সালা হবে বিচারের দিনে আমাদের যা করতে হবে হতে পারে শাস্তির একটা অংশ পাচ্ছি পৃথিবীতে পুরস্কারের একটা অংশ পাচ্ছি পুরস্কারের অংশ কবরে আজাবের অংশ কবরে তবে ফাইনাল চূড়ান্ত ফয়সালা বিচারের দিনে হবে চূড়ান্ত ভালো এবং মন্দ কাজের হিসাব বিচার দিনে করা হবে তারপর কর্মের উপর ভিত্তি করে জান্নাত অথবা জাহান নামে যাবেন কিছু দুনিয়াতে আপনাকে দেওয়া হবে কিছু কবরে তবে চূড়ান্ত হিসাব নিকাশ হবে বিচারের দিন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন আমি ডাক্তার পূজা অরোরা সায়ন হাসপাতাল থেকে এসেছি আমি একজন সাইকোথেরাপিস্ট স্যার আমি আপনার সাথে একমত একটা ছোট প্রশ্ন শুধু যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবুয়ত পেয়েছিলেন আর তিনি যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন যেটা ঈশ্বরের বাণী এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা আর কত বছর নেবে অমুসলিমদের জন্য মুসলিমদের মতো হিন্দুরাও হবে আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে ছবিতে অথবা রাম ভগবান যাই হোক না কেন এটা একটা বিশ্বাস আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে যেটা একটা শক্তি একটা স্বর্গীয় শক্তি তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে সুতরাং যদি এই কল্যাণের জন্য কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক ঈশ্বর সম্পর্কে জানতে এটা খুবই ভালো বোন খুব সুন্দর প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কোরআন এমন এক বই হয় যদি এটা ঈশ্বরের বাণী হয় তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম সারা পৃথিবীর জন্য কেন আসেনি কত সময় লাগবে বোন কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি কোরআন সমগ্র মানব জাতির জন্য এটা বলা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত এক সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এবং সুরাজ জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশে কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত সময় সংক্ষিপ্ত তাই রেফারেন্সটা দিচ্ছি উদ্ধৃতি বলছি না তাই কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন সমগ্র মানব জাতির জন্য আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত একশো সাত কা আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানব জাতির জন্য সারা পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ একই কথা বলা হয়েছে সুরা সাবা অধ্যায় চৌত্রিশ আয়াত আটাশ যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে তবে অধিকাংশ মানুষই তা জানে না কোরআনের এই আয়াত বলছে অধিকাংশ মানুষই তা জানে না এই কারণেই বোন আমরা এমন সম্মেলন করে থাকি এটা সব মুসলিমের দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব সময় লাগবে তবে ভালো হয় আর দেরি না করলে দেরি না করলে আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকেই ভালো মুসলিম না হয়তো শুধু নামেই আবদুল্লাহ জাকির মোহাম্মদ সুলতান ভালো মুসলিম তারা নাও হতে পারে একইভাবে আপনি ঠিকই বলেছেন হিন্দু ধর্মে গ্রন্থ মানছে না তারপরও যে ধর্মের সবচেয়ে বেশি মানা হয় শুধু মুখে নয় কাজে কর্মে সেটা হচ্ছে ইসলাম এক নম্বরে খ্রিস্টানরা সংখ্যা অনেক বেশি প্রায় দুইশো কোটি মুসলিমরা একশো তিরিশ কোটি তবে পৃথিবীতে ধর্ম মানার ক্ষেত্রে এক নম্বর হল ইসলাম পার্সেন্টেজ হিসেবে সবচেয়ে বেশি তাই এই আলোচনা প্রধানত ওই সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যারা যথাযথভাবে ধর্ম পালন করছে না যাতে ইসলামের কাছে থাকে আর ওই সব মুসলিমদের কাছে শান্তির বাণী পৌঁছাতে চাই ভালোবাসার বাণী আর পৃথিবীতে প্রমাণ করতে চায় যে ঈশ্বর কেবল একজনই পূর্ণ শান্তি তখনই আসতে পারে যদি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন এটা একমাত্র রাস্তা পৃথিবী এবং আখিরাতে পূর্ণ শান্তি পাওয়ার আর এ কারণে বোন এমন সম্মেলন করছি আমাদের একটা স্যাটেলাইট চ্যানেল আছে পিস টিভি প্রতিদিন ষাট মিলিয়নেরও বেশি মানুষ এটা দেখছে তাই অন্তত বিচারের দিনে আল্লাহ সুবাহর কাছে বলতে পারবো হে আল্লাহ আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা অন্তত প্রতিদিন ষাট লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো আল্লাহ সুবাহ আমি দাওয়াত দিয়েছি এই বোনকে গ্রহণ করা না করাটা আপনার বিষয় আরেকটা বিষয় স্যার বলতে পারবো একটু যোগ করতে চাই পারবো অনেক ধন্যবাদ স্যার আর একটা বিষয় যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে তাই না তাহলে আপনি পক্ষপাতিত্ব করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে ঈশ্বর ন্যায় নিরপেক্ষ তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তিমানে বিশ্বাস করে যার কোনো আকৃতি নেই কোনো আকার নেই বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে না এটা এমন না একই ধারণা যা হিন্দু ধর্মে আছে যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয় তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে সেটা ভুল না পালন করবে কারণ তার উদ্দেশ্য ঈশ্বর তিনি মহান তবে আকার দেওয়া যাবে ভালো প্রশ্ন যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে খুবই ভালো ভালো প্রশ্ন ধন্যবাদ স্যার পক্ষপাতিত্ব আর নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন <laughs> এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি একক ভাবে আপনি দেখছেন তাই না না তিনি তো বিশ্বাস করেন না কেন পক্ষপাতিত্ব করছি এই পক্ষপাতিত্ব নিরপেক্ষতার জন্য কারণ অন্যরা দাওয়াত পেয়েছে একশো না হলো নব্বই ভাগ আপনারা সবাই কম পাবেন তাই আমাদের এই পক্ষপাতিত নিরপেক্ষ হওয়ার জন্য ঠিক স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রকম সমূহ মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ তিনি ইসলাম দিয়েছেন এটা একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফফর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ হোসেন হারুন হোসেনের উপস্থাপনায় মানুষ ধর্ম মানতে পারে আল্লাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন প্রতিটি আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن তবে আমাদের যা এবার দরকার আপনার প্রশ্নে আসি জি, এটা- স্যার। এটা খুবই ভালো প্রশ্ন যে যদি হিন্দুরা বিশ্বাস করে এক ঈশ্বরে মূর্তিতে বিশ্বাস না করে প্রতিমূর্তিতে বিশ্বাস না করে ভাস্কর্যে বিশ্বাস না করে তাহলে শেষ বিচারের দিনে তারা কি মুসলিম হবে ঠিক আপনি ইসলামের অংশ অনুসরণ করছেন ঠিক যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন হিন্দু গ্রন্থ বলছে আরেকজন নবী আসবেন আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের অনেক ভবিষ্যৎবাণী আছে অনেক জায়গায় তার কথা আছে ভবিষ্য পুরাণায় পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট তার কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ তার কথা বলা হয়েছে অথর্ব বেদে অধ্যায় একুশ অনুচ্ছেদ ছয় অথর্ব বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ সাত অনেক জায়গায় তার কথা বলা হয়েছে তার কথা নাম সহ বলা হয়েছে একশোরও বেশি বার মোহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে সবগুলো রেফারেন্স বলছি না কলকি পুরাণায় কলকি অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত নয় এগারো এবং পনেরোতে বলা হয়েছে আরেকজন অবতার আসবে কলকি অবতার যার বাবার নাম হবে ঈশ্বরে ভৃত্য বিষ্ণু ইয়াস আরবি করলে হয় আবদুল্লাহ যেটা মোহাম্মদ সাল্লাহ ইসলামের বাবার নাম এই কলকি অবতারের মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্তি নিরবতা যার আরবি হচ্ছে আমেনা যেটা নবী মোহাম্মদ সাল্লাহামের মায়ের নাম তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখ বারোই রবিউল আউয়াল এই দিনে নবীজির জন্ম হয়েছিল তার চারজন সাথী থাকবে আমরা জানি প্রথম চার খলিফার কথা তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায় মক্কায় তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কোরাইশ বংশ আরো বলছে তিনি উত্তর দিকে যাবেন একটা গুহা থেকে ফিরে আসবেন আর নবীজি মোহাম্মদ সাল্লাহাম মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন আরো অনেক আছে কলকি অবতার সম্পর্কে আপনি একটা অংশে বিশ্বাস করছেন লা ইলাহা আপনাকে রাসুল্লাহ ধন্যবাদ স্যার ধন্যবাদ আর যদি এটা করেন নাম যাই আছে থাক সেটাই থাকুক হোক প্রীতি যে নামেই থাকুক আপনার নাম কি বোন পূজা পূজা এই নামেই থাকুক বদলাতে হবে না মুসলিম হলেই হলো নাম পরিবর্তনের কোনো দরকার নেই আপনার কিন্তু স্যার ধারণাটা এক ঈশ্বরের ধারণা কোনো মূর্তি নেই কোনো প্রতিমূর্তি নেই তার শেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ ইনশাল্লাহ বিচারের দিনে আপনি জান্নাতে যাবেন এই পূজা নাম নিয়েই তাই স্যার রাস্তা ভিন্ন ভিন্ন মূল বিষয় হলো উদ্দেশ্য এক হতে হবে আমি এটাই বিশ্বাস না বোন গন্তব্যের জন্য পথগুলো ভিন্ন যদি সবগুলো পথের গন্তব্য একই হয়ে থাকে তাহলে আলাদা কথা লক্ষ্য তো একই হবে এটাই আমি বলতে চাচ্ছিলাম কোন সব রাস্তা দিয়ে রোমে যাওয়া যাবে না ঠিক আপনি মনে করতে পারেন কিন্তু ভুলভাবে মনে করলে আমি সঠিক করে দেব আমি বিশ্বাস করি না না স্যার না বোন যদি বলেন আপনি হিন্দু সংজ্ঞাগতভাবে যে ভারতে বাস করে সেই আসলে হিন্দু না স্যার এটা এমন না বোন হিন্দু হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা আপনি জানেন না আমি জানি আমি একজন হিন্দু ভৌগোলিক ভাবে আমি হিন্দু ভৌগোলিক ভাবে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা অনেকে এখানে আছে তারা আমাকে হিন্দি বলে যখন সেখানে যায় হিন্দি হাই হিন্দি তারা বলে আমি হিন্দু হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা যখন ভারতে এসেছিল পার্সিরা ব্যবহার করেছিল এটা ভারতের লোকদের বোঝাতে যখন ভারতে এসেছিল তাই ভৌগোলিকভাবে আমি হিন্দু যদি ধর্মীয়ভাবে বলেন হিন্দু হচ্ছে মিসনোমার স্বামী বিবেকানন্দ বলেন সঠিক কথাটি হচ্ছে বেদান্তি আপনার বেদ মানা উচিত তাই যদি সঠিক বিষয়টা অনুসরণ করেন বেদের এক ঈশ্বরে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহামকে তাহলে আপনি একজন মুসলিম কিন্তু স্যার ধর্ম শক্তিশালী হতে পারে না হ্যাঁ। আসল শক্তি হলো আল্লাহ ঠিক আমি আপনার সঙ্গে চূড়ান্ত শক্তি আল্লাহ আর ঈশ্বরের ধর্ম ঈশ্বরের ধর্ম হচ্ছে চূড়ান্ত এটা আঘাত করে একটা ভালো শব্দ কিভাবে এটা অন্যকে আঘাত করে অন্তত একজন শিক্ষিত মেয়েকে না মাসাল্লাহ আপনি একজন শিক্ষিত <laughs> ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার বোন ইসলাম হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা ইসলাম নিয়ে যদি সমস্যা দরকার নেই তবে আপনার ইচ্ছাকে সমর্পণ করুন আল্লাহ করনে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনিশ ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা হাই আমি একজন আমেরিকান ছাত্রী সংস্কৃতি এবং ধর্মতত্ত্ব পড়ছি আমার একটা প্রশ্ন আপনি বললেন যিশু কখনোই ঈশ্বর হিসেবে দাবি করেননি আর তিনি শুধু ইহুদিদের জন্যই ছিলেন কিন্তু বাইবেল আমাদের বলছে তুমি খ্রিস্ট ঈশ্বরের পুত্র যিশু বললেন হ্যাঁ তুমি যা বলছ আমি তাই আর তারপর ম্যাথু অধ্যায় আটাশ অনুচ্ছেদ আঠারো থেকে বিশ যিশু তার অনুসারীদের বলছে পৃথিবী এবং স্বর্গে সব ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে সুতরাং যাও আর সব জাতির লোকদের ব্যাপটাইজ করো তাদেরকে পিতা ও পুত্রের নামে আর পবিত্র আত্মার নামে তাদেরকে শিক্ষা দাও আমার সব আদেশ মানার আর অবশ্যই আমি তোমাদের সাথে আছি সব সময় একেবারে শেষ পর্যন্ত বোন বাইবেল থেকে দুটো উদ্ধৃতি দিলেন প্রথমটা তারা বোঝাতে চেয়েছেন যিশু দাবি করেছেন ঈশ্বরের পুত্র এটাই তো নাকি হ্যাঁ স্যার ঈশ্বরের পুত্র দ্বিতীয়টা বললেন যে যিশু বলেছেন সব জাতির কাছে যাও আপনার এই উদ্ধৃতিটা হচ্ছে গসপেল অফ ম্যাথিউর একেবারে শেষ অংশ যদি একটু আগে দেখেন গসপেল অফ ম্যাথিউতে বলা হয়েছে অধ্যায় পনেরো অনুচ্ছেদ চব্বিশ তিনি অনুসারীদের বলছেন আমাকে পাঠানো হয়েছে ইসরায়েলের সন্তানদের কাছে যে কথাটা বললেন বাইবেল বিশেষজ্ঞদের মতে তারা বলছে এটা একটা মিশ্রণ হোক বা না হোক সেটা নিয়ে কথা বলছি না তবে এটা বাইবেলের একটা কন্ট্রাডিকশন বাইবেল স্পষ্ট করে বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় দশ অনুচ্ছেদ পাঁচ এবং ছয় যিসুবাই সাল্লাহ সাল্লাম অনুসারীদের বলছেন তোমরা জেন্টাইলদের পথে যাবে না যারা ইহুদি না তাদের পথে তোমরা যাবে না মানে হিন্দু মুসলিমদের পথে ইসরায়েলের সন্তানদের কাছে তোমরা যাবে এবার প্রথম প্রশ্নের ব্যাপারে যদি বলি যিসুবাই সাল্লাহ সাল্লাম বলেছেন আমি ঈশ্বরের পুত্র আপনি কি জানেন বাইবেলে অসংখ্য পুত্রের উল্লেখ আছে আদম ছিলেন ঈশ্বরের পুত্র ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইসরায়েল ছিলেন ঈশ্বরের পুত্র তারা সবাই যারা ঈশ্বরের আত্মার সাহায্যে চলে তারা সবাই ঈশ্বরের পুত্র তাই যদি আপনি সৎকর্মশীল হন আপনি ঈশ্বরের পুত্র যদি আমি সৎকর্মশীল হই আমি ঈশ্বরের পুত্র এটা হচ্ছে বাইবেল অনুযায়ী তাই যদি সৎকর্মশীল কাউকে ঈশ্বরের পুত্র বলেন আমি একমত যেহেতু যিশু বা সাল্লাম ছিলেন ঈশ্বরের নবী তাকে ঈশ্বরের পুত্র বলা যাবে কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলে না না না না না তিনি স্বাভাবিক পুত্র নন তিনি ওরজাত পুত্র আর বাইবেল থেকে উদ্ধৃতি দেয় গসপল জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে একমাত্র সন্তানকে উৎসর্গ করলেন আর যে তাকে বিশ্বাস করবে মরবে না তবে অনন্ত জীবন সে পাবে আপনাকে এটা বুঝতে হবে যে বাইবেলের এই বিঘটন শব্দটা বত্রিশ জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞের মতে যাদের সমর্থন করেছে পঞ্চাশটি খ্রিস্টান সংগঠন যদি আরএসবি পড়েন রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে তারা বলছে এই বিঘটন শব্দটা একটা মিশ্রণ একটা মিথ্যা একটা প্রতারণা আর বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে তাই যিশু অরজাত পুত্র নয় কারণ বিঘটন শব্দটা প্রাণী বা নিচু লেভেলের যৌন ক্রিয়াকে বোঝায় সুতরাং তিনি ঈশ্বরের পুত্র মানে সৎকর্মশীল তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তিনি বিগটন সান না লামিয়ালিদ আলামি উল্লাদ কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আজকের উত্তরটা পেয়েছেন ওয়া খিদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন জাজাকাল্লা খায়ের আল্লাহ সুবহানা ও তালাকে ধন্যবাদ জানাই এই আয়োজন সফল করার জন্য আমরা জানি আপনাদের অনেক প্রশ্ন রয়েছে কিন্তু অনুষ্ঠানের সময় কম আল্লাহ সুবহানা ও তালাকে ধন্যবাদ জানাই শুধু এই অনুষ্ঠান সফল করার জন্য নয় আলোচনার বিষয়ে ভালো ধারণা পাবার সুযোগ দেওয়ার জন্য এখানে উপস্থিত ছাড়াও লক্ষ লক্ষ দর্শক যারা টেলিভিশনে দেখছেন তারা হয়তো ইনশাআল্লাহ এই আলোচনা থেকে এবং প্রশ্নোত্তর পর্বে কিছু শিখেছেন অন্যদের তুলনায় এটা তাদেরকে বুঝতে সহায়তা করবে হৃদায়তে আমরা ধন্যবাদ জানাই সবাইকে যারা অবদান রেখেছেন এবং বাস্তবে এটাকে সম্ভব করেছেন উপস্থিত সবার জন্য এবং সম্প্রচারের জন্য আর যারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে জাজাকাল্লা খায়ের اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا أعماقنا الإيمان كم من فؤاد كالحجارة قسوة فإذا কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three swift BIC code I B IBO BGB double two I IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV মানবতার সমাধান